এই জনতার সাগরে আমি বলে যাই এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকবো না আমি একদিন সেদিন যদি সবে কর স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই তার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকবো না আমি একদিন সেদিন যদি সবে কর শরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই শিশু থেকে হয়েছি যখন কিশোর বসিয়েছি কত গানের আসর হেসেছি কত প্রাণ খুলে গেছি কত গান মন খুলে শিশু থেকে হয়েছি যখন কিশোর বসিয়েছি কত গানের আসর হেসেছি কত প্রাণ খুলে গেছি কত গান মন খুলে মনে হয় সেই কথা ধুলো মাখা স্মৃতি কথা মনে হয় সেই কথা ধুলো মাখা স্মৃতি কথা থাকবে সদা আমার স্মরণে স্বর্ণালী দিনের ওই কাহিনী জনতার সাগরে আমি বলে যাই এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকবো না আমি একদিন সেদিন যদি সবে কর স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই ঘুরে যাবে প্রাণবায়ু যখন আমার চলে যাব সান্নিধ্যে খোদার লাঞ্ছিত যেন না করেন তিনি সে দোয়া চায় গো দুনিয়াবাসী উড়ে যাবে প্রাণবায়ু যখন আমার চলে যাব সান্নিধ্যে খোদার লাঞ্ছিত যেন না করেন তিনি সেই দোয়া গো দুনিয়াবাসী স্রষ্টা যেন করে আমায় চিরক্ষমা স্রষ্টা যেন করে আমায় চিরক্ষমা সম্মানিত যেন করেন তিনি দেন যেন জান্নাতে ফেরদাউসি জনতার সাগরে আমি বলে যাই এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকবো না আমি একদিন সেদিন যদি সবে করো শরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকবো না আমি একদিন সেদিন যদি সবে করো স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই প্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন এ এম সাউন্ড মিডিয়া প্রযোজিত শিশুশিল্পী রফিকুল্লাহ সাদির প্রথম একক অডিও অ্যালবাম কে যেন আমায় ডেকে যায় ক্যাসেটটিতে সহকারী শিল্পী হিসেবে ছিলেন কুতুব উদ্দিন কায়েস এবং তারেক মাহমুদ গানের কথা ও সুর করেছেন মাওলানা তারেক মোহাম্মদ মুনাওয়ার হুসাইন এম কামরুজ্জামান আমিরুল মোমিনিন মানিক কাউসার আহমদ সুহাইল এবং নাসির উদ্দিন বিপুল সার্বিক দিক নির্দেশনায় ছিলেন এম কামরুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহ ফয়সাল করিম ধারাবর্ণনা ছিলাম আমি মাসুদ কায়সার ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে এ এম সাউন্ড মিডিয়া তিরিশ পুরানা পল্টন লাইন ঢাকা আল্লাহ হাফেজ